বাংলার মাটি বাংলার মাটি শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান বেদাত হলো ধর্মে ধর্মের অপমান শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান পেটের জন্য ধর্ম বেচে আশেক বলে দাবিদার মরা কিছু পেলে করে বাবার নামে পেট মাজার পেটের জন্য ধর্ম বেচে আশেক বলে দাবিদার মরা কিছু পেলে করে বাবার নামে পেট মাজার ল্যাংডা লোলা বাঙ্গা খানা ল্যাংড়া লোলা বাঙ্গা খানা বাবাই দেখায় যে তার শান ল্যাংড়া লোলা বাঙ্গা খানা বাবাই দেখায় যে তার শান বেদাত হলো ধর্মের অপমান শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান বেদাত হলো ধর্মের অপমান আহলে সুনাত ওয়াল জামাতের নাম দিয়ে যে পেতে ফাঁদ আহলে সুনাত ওয়াল জামাত নয় আহলে ভণ্ড ওয়াল আহলে সুনাত ওয়াল জামাতের নাম দিয়ে যে পেতে ফাঁদ আহলে সুনাত ওয়াল জামাত নয় আহলে ভণ্ড ওয়াল বেদাত মুসলমানের আকৃতিতে মুসলমানের আকৃতিতে ওরা যে একটা শয়তান মুসলমানের আকৃতিতে ওরা যে একটা শয়তান বেদাত হলো ধর্মের অপমান শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান বেদাত হলো ধর্মের অপমান বেদাত হলো ধর্মের অপমান কত করবে উরস নামে পুরুষ পূজা এই দেশে মানব পূজা উরস পূজা করে শয়তানের বেশে কত করবে উরস নামে পুরুষ পূজা এই দেশে মানব পূজা উরস পূজা করে শয়তানের বেশে শিরিক বেদাত ছেড়ে এবার শিরিক বেদাত ছেড়ে এবার ধরো হাদি সকুর আন শিরিক বেদাত ছেড়ে এবার ধরো হাদি সকুর আন বেদাত হলো ধর্মের অপমান শোনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান বেদাত হলো ধর্মের অপমান বেদাত হলো ধর্মের অপমান মক্কা মদিনা চলে না আশেক নামে ধুকাবাজ সঠিক পথে ফিরে এসো ছেড়ে দাও এই ভণ্ড কাজ মক্কা মদিনা চলে না আশেক নামে ধুকাবাজ সঠিক পথে ফিরে এসো ছেড়ে দাও এই বন্ড কাজ জানার পরেও না মানিলে জানার পরেও না মানিলে হবে তখন জাহান নাম জানার পরেও না মানিলে হবে তখন জাহান নাম বেদাত হলো ধর্মের অপমান শুনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খুদার ফরমান শিরিক বেদাত করে যারা তারা খুদার ফরমান বেদাত হলো ধর্মের অপমান বেদাত হলো ধর্মের অপমান বিহীন ইমান রাখো বিহীন ইবাদত তবে সহজ হবে পেতে নবীজির সিরাতের পথ শিরিক বিহীন ইমান রাখো বেদাত বিহীন ইবাদত তবে সহজ হবে পেতে নবীজির সিরাতের পথ না হয় কিন্তু লাভ হবে না না হয় কিন্তু লাভ হবে না ভালো যত করে যান না হয় কিন্তু লাভ হবে না ভালো যত করে যান বেদাত হলো ধর্মের অপমান শুনো মুসলমান বেদাত হলো ধর্মের অপমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান শিরিক বেদাত করে যারা তারা খোদার নাফরমান বেদাত হলো ধর্মের অপমান বেদাত হলো ধর্মের অপমান